সাথে বহু রমজান যেন আমাদেরকে দান করেন যার মাধ্যমে আমাদের অল্প আয়ু হলেও আমরা নেকের ব্যালেন্স বাড়িয়ে আগের যে উম্মতগুলি ছিল যারা দীর্ঘ সময় পেয়েছিল তাদের চাইতে এগিয়ে যেতে পারব যেমন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নাহনুল আখেরুন সাবেকুন ইয়মাল কেয়ামা আমরা সর্বশেষে এসেছি এই ওম্মত সবশেষের ওম্মত কিন্তু আসাবেকুন ইয়মাল কেয়ামা কেয়ামতের দিনে আমরা সমস্ত ওম্মাতের আগে জান্নাতে যেতে পারবো ইনশা আল্লাহ যদি এখলাসের সাথে মহান আল্লাহর এবাদত করি তৌহিদ প্রতিষ্ঠা করি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তারিখ অনুযায়ী জীবনযাপন করি সন্ন্যতের অনুসরণ করি শির্ক বেদাতকে পরিত্যাগ করি ফরজ অজীব কমপক্ষে আদায় করি হারাম নাজাইজ থেকে বেঁচে থাকি এবং তবা ইস্তেফারের মাধ্যমে যা ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বা হচ্ছে সেগুলি আমাদের যেন মুছে যায় এ সংক্ষেপে যদি আমরা এই ধরনের মুসলিম হতে পারি তাহলে নাহনুল আখেরুন আমরা সহিবখারিতে হাদিস রয়েছে আমরা সব শেষে এসেছি কিন্তু আসাবে কোনা কেয়ামা সবার আগে পেনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জান্নাতে দরজায় পৌঁছিবেন এবং তার জন্য খোলা হবে প্রথম তিনি প্রথম প্রবেশ করবেন আর তারপরে তার অম্মতের লোকেরা প্রথম সাহাবাই কিরাম রদি আনহম আজমাইন তারপরে তাবেইন তাবা তাবেইন আইম্মাই কিরাম ওলামাই কিরাম খাদেমে ইসলাম যারা কোরআন সন্ন্যার অনুসারী আর তারপরে উম্মতের জনসাধারণ যারা সলেহীন সৎকর্মশীল মুত্তকিন আল্লাহ ভিরু তারা জান্নাতে যাবে জান্নাতে মুত্তকিন ছাড়া আল্লাহ ভিরু ছাড়া আল্লাহ পাকের ভয়ে যারা পাপাচার থেকে বেঁচে থাকে আল্লাহর ভয়ে যারা সৎকর্মশীল হয় আল্লাহর ভয়ে অন্যায় কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তারাই শুধু জান্নাত যাবে শুধু জন্মসূত্রে মুসলিম হলে জান্নাত যাবে না কোরআন স্পষ্ট করে দিয়েছে জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে তৈরি করে রাখা হয়েছে আল্লাহ ভীরুদের জন্য যারা আল্লাহর ভয়ে ভালো মানুষ হয় আল্লাহর ভয়ে ভালো কাজ করে আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে আল্লাহ ফাক্তাদের দল আমাদের সামিল হওয়ার তৌফিক দান করেন সালাত সালাম নাজিল হোকেন এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর যিনি ইমামুল মুতাকিম সমস্ত আল্লাহ ভীরুদের যিনি ইমাম যিনি অগ্রগামী এবং যিনি তাকুয়া কেমন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্জন করতে হবে বাস্তবায়ন করতে হবে তা শিখিয়েছেন আর মাত্র এক সপ্তাহ আর তারপরে মাহের রমজান চলে আসছে আগামী শুক্রবার এই যে শুক্রবারের রাত আজকে কালকে শুক্রবারের দিন আর সামনে শুক্রবারের পরে হয়তো শনিবার প্রথম রমজান অথবা রবিবার যেতে পারে আল্লাহ আলম নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন সোমুলে রুইয়াতেহি ও আফতের উলের রুইয়াতেহি তোমরা চাঁদ দেখে সে আম পালন করো রোজা ধরো ও আফতের উলের রুইয়াতেহি আর চাঁদ দেখে তোমরা রোজা সমাপ্ত করো শেষ করো ঈদ করো ক্যালেন্ডারের ভিত্তি করে নয় ক্যালেন্ডারে একদিন আগে পরে হইতে পারে ভুল হইতে পারে যখন আমাদের কাছে প্রমাণিত হয়ে যাবে বিশ্বস্ত সূত্রে যে চাঁদ দেখা গেছে সৌদি আরব আমরা আছি সৌদি আরবের চাঁদ দেখা গেছে তখন আমরা এখানে ইনশা আল্লাহ তালা আম শুরু করব আল্লাহ ফাকরবুল আলম যেন রমজান মাসকে আমাদের জন্য রহমত করেন বরকত করেন মাঘ ফেরাত মার্জনার উপায় করেন এবং জাহান্নাম থেকে মুক্তির আল্লাহ পাক যেন ব্যবস্থা করেন এবং সেই অনুযায়ী কাজ করার আমল করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন রমজান মাস আসার আগে রমজান সম্পর্কে আলোচনা হওয়া উচিত কারণ আমাদের দীর্ঘ আঠারো বছরের অভিজ্ঞতা যে রমজান মাসে মানুষ আমাদের ইফতার ক্যাম্পে আসর থেকে মাগরীব সময় দেয় যারা যেতে পারে আর রাত্রে অধিকাংশ লোকের ডিউটি কাজকর্ম থাকে অল্প কিছু লোক অবসর থাকলেও সারাদিনের অনাহারের পরে ইফতার করে আরাম বিশ্রাম করতে চাই যার ফলে রমজানের রাতগুলিতে হয়তো এই এসা পরের প্রোগ্রামগুলি সম্ভব হবে না তবে জুমার দিনে জুমার পরে যে আমাদের তফসির চলে আসছে সেটা চলতে থাকবে ইনশাআল্লাহ রমজান মাসেও জুমার পরে বেলা একটা থেকে শুরু করে আড়াইটা পর্যন্ত আমাদের তফসির চলতে থাকবে আজকে এই রমজান মাসে কোন কোন সৎ কাজগুলির মাধ্যমে ভালো আমলের মাধ্যমে আপনি দুনিয়া আখেরাতে সফল হতে পারবেন দুনিয়ার জীবন মাত্র কয়েকদিনের জীবন দুনিয়ার সফলতা যেটা মানুষের কাছে সফলতা সেটা আল্লাহর কাছে সফলতা নয় হয় মানুষ যখন দিন থেকে দূরে সরে সফলতা সংজ্ঞা বের করে যে সফলতা কাকে বলে সাকসেস হওয়া কামিয়াব হওয়া কাকে বলে যখন দিনের ধার ধারে না দিনের ছোঁয়াতে নেই দিন বুঝেও না দিন পালনও করে না দুনিয়ার বেশি পয়সা হইলে সফলতা দুনিয়াতে শরীরের সুখের ব্যবস্থা করতে পারলেই সফলতা দুনিয়াতে গদি নেতৃত্ব পেলেই সফলতা তা দুনিয়াতে ভালো একটা চাকরি বাকরি পেলে আর বাড়ি গাড়ি বাড়ি নারীর মালিক হতে পারলে সফলতা এগুলি হচ্ছে দুনিয়ার সফলতা কিন্তু দুনিয়া এবং আখেরা তিহকাল পরকালের সফলতা হচ্ছে কামিয়াবি হচ্ছে ইমানের অবস্থায় নেক আমলের মাধ্যমে আপনি এই দুনিয়াটা কাটিয়ে যদি আল্লাহর সামনে ভালো অবস্থায় হাজির হইতে পারেন তাহলে দুনিয়াটা আপনার সাকসেস কামিয়াব আর আখেরাতে আপনি কামিয়াব সবাইকে যেতে হবে কেউ কিছু সময় বেশি থাকবেন কেউ কম থাকবেন কেউ যদি আজকে যায় তাহলে আপনাকে কালকে যেতে হবে হ্যাঁ এমন একটা সময় আছে যখন সকলকে এখান থেকে যেতে হবে এসেছিলেন মেহমান হয়ে এসেছিলেন মেহমান হয়ে যখন আপনি এসেছিলেন দুনিয়াতে তখন আপনি কান্না করেছিলেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে সবাই হেসেছিল খুশি হয়েছিল যে আমাদের ঘরে হ্যাঁ সন্তান ছেলে মেয়ে জন্মেছে সবাই আনন্দিত হয়েছে বাড়ির লোকেরা আর যেই দিন আপনি বিদায় হবেন সেই দিন সবাই কাঁদবে কাঁদবে আপনি খুশি হতে পারবেন কি না সেটা আপনার চিন্তার বিষয় হওয়া উচিত আপনি যদি জান্নাত লাভ করতে পারেন তাহলে খুশি হতে পারবেন আর না হলে আজাব আপনার অপেক্ষায় রয়েছে এই রমজান মাস কোন সৎ আমলগুলি রমজান মাসে করে আপনি দুনিয়া এবং আখেরাতে ধন্য হবেন সংক্ষেপে বেশি ভূমিকা না বাড়িয়ে এই আলোচনাগুলি করি সুরে বাকারাই আল্লাহ ফাকরাবুল আলমিন সিয়াম রোজা রমজান সম্পর্কে এবং সিয়াম সংক্রান্ত রোজা সংক্রান্ত কিছু মাসাইল আল্লাহ পাক বর্ণনা করেছে একটি জায়গায় সিয়াম রোজার কথা কয়েকটি আয়তে আল্লাহ পাক রব্বুল আলম বর্ণনা করেছেন একশো তেরাশি থেকে শুরু করে সাতাশি পর্যন্ত এর মাঝখানে দোয়ার কথা রয়েছে আরো কিছু বিষয় রয়েছে একশো পঁচাশি নম্বর আয়তে মাহে রমজানের কথা আল্লাপাক বর্ণনা করেছেন শাহর রামাদান কোরআন রমজান এমন একটি মাস যেই মাসে আল কোরআন নাজল হয়েছে আল কোরআন রমজান মাসে নাজল হয়েছে রমজান মাসের লাইলাতুল কাদারে কদরের রাতে নাজল হয়েছে ইন না নাহ ফি লাইলাতুল কাদরে নিশ্চয়ই আমি কোরআন নাজল করেছি কদরের রাতে আমি বরকতের রাতে আল কোরআন নাজল করেছি যেটি বরকতের রাত সেটা হচ্ছে কদরের রাত আর সেটা হচ্ছে রমজান মাসে সাবান মাসে নয় কখন রমজান মাসে শাহরু রমাদান রমজান এমন একটি মাস আল্লাহ কোরআন যাতে কোরআন নাজল হয়েছে এই আয়াতগুলিতে একটি শব্দ পেলাম মোবারাকা বরকুত পূর্ণ এই রমজান মাস বরকতপূর্ণ রমজান মাসের বিশেষ করে কদরের রাত আরও বরকতপূর্ণ রমজান মাসের দিন রাত সকাল বিকাল দুপুর সব সময় তাই হচ্ছে বরকত আর বরকত এতে রয়েছে দিনের বরকত এতে রয়েছে দুনিয়ার বরকত এতে রয়েছে অশেষ সওয়া প্রতিদান নেকির বরকত সব রকম বরকত রয়েছে এই বরকত আল্লাহ ফাকরাবুল আলের পক্ষ থেকে কারণ তিনি হচ্ছেন বরকতপূর্ণ সত্তা তাবারাকাল্লেজিবিয়াদিহিল মুলক এবং তার কিতাব হচ্ছে কোরআন মুবারক যে মুবারক কোরআন কিতাবুন আনজাল্লাহ মুবারক আল্লাহ কোরআনকে মোবারক বলেছেন বরকতপূর্ণ বলেছেন বরকতময় বলেছেন এই কোরআন করিম নাজল হয়েছে এই বরকতের মাসে আর বরকতের জাত আল্লাহ রবুল্লা আলমিন তাবারক ওয়া তালা নাজেল করেছেন নাস এই কোরআনী করিম সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক সমস্ত মানুষকে পথ দেখায় এই পথ দেখানোকে যারা ফলো করবে মেনে নেবে তারা পথ পেয়ে যাবে আর যারা পথ দেখিয়ে দেওয়ার পরেও ভ্রুক্ষেপ করবে না তারা বিভ্রান্ত হয়ে রাস্তা হারিয়ে দিয়ে জাহান নামে যাবে কিন্তু সমস্ত মানুষের হেদায়ত কল্যাণের উদ্দেশ্যে আল্লাহ পাক আল কোরআন নাজল করেছেন রমজান মাসে রমজান মাস আল্লাহ পাক রহমতের মাস কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করেছেন এই মানব জাতির উপর আদম সন্তানের উপর তার যদি দয়া রহমত না হইতো মায়া না হইতো তো এগুলোকে সবগুলিকে মুসলেক করে রেখে দিতেন ডাক মুসলেক হয়ে কাফের নাস্তি হয়ে থেকে যা বেদিন হয়ে থেকে যা পাপে ডুবে থেকে যা জাহান্নামে চলে যা আল্লাহ পাকের কি যায় আসে তাহলে এটা হচ্ছে রহমতের মাস আল্লাহ রহমত যদি না হইতো কোরআন নাজিল করতেন না কোরআন যদি নাজিল না হইতো তো আপনাদের হেদায়ত আমরাও হেদায়ত হতাম না আমাদের পূর্বপুরুষ বাপদাদা কেউ হেদায়ত হইতো না কোনো মানুষ হেদায়ত হইতো না সে আবু জাহাল আবু আহাবের দলই থাকতো হ্যাঁ আবু বাকর উমারের দল কেউ পয়দা হইত না আর কোরআনে স্পষ্ট হৃদায়ত রয়েছে কোরআন অস্পষ্ট নয় যে কোরআন বোঝার জন্য এতগুলো এলেম লাগে এটা বেদাতিদের কথা কোরআন বোঝার জন্য তফসির বোঝার জন্য আঠারো রকম না বিশ রকম এলেম লাগে এগুলো বেদাতিদের কথা যাতে করে কোরআন থেকে মুসলিম সমাজ দূরে থাকে রাসুল সাল্লামের হাদিস থেকে দূরে থাকে আর অন্ধভাবে তাদের অনুসরণ করে আর যা বলবে তাকেই ধর্ম মনে করে যদি বলে কবর মাজার পূজা ধর্ম সেটাই ধর্ম পীর পূজা ধর্ম সেটাই ধর্ম হ্যাঁ এ হচ্ছে এক শ্রেণীর বুজরুগদের ধর্ম যার ফলে এই বেদাতি বুজরুগরা এরা বলে যে কোরআন জনগণের বুঝার কোন ক্ষমতা নেই আমরাই বুঝি না কোরআন বুঝে না কোরআন আল্লাহর কথা বুঝতে পারে না রাসুলের কথা বুঝতে পারে না আবার ইমামের কথা বুঝতে পারে পীরের কথা বুঝতে পারে বুজরুগানের দিনের কথা বুঝতে পারে যার চাইতে অনেক ভালো করে আল্লাহ বুঝিয়েছেন এবং রাসুল্লাহ বুঝিয়েছেন তাদের কথা বুঝে না এই অবুঝবে খুবগুলো ফেকার কথা বুঝে ফেকার মাসলা মানতে হবে মজা ফলো করতে হবে ফরজ হয়ে গেছে মানুষের কথা বেশি বুঝে মানুষের রবের কথা বুঝে না মানুষকে যিনি হেদায়ত করলেন রাসুল্লাহ তার কথা হাদিস বুঝে না এরা কত অজ্ঞ এরা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে বেশি স্পষ্ট আল্লাহর কথা বুঝি কারণ আল্লাহর চাইতে ভালো করে বোঝানোওয়ালা কেউ নেই আর তারপরে সবচেয়ে বেশি বুঝিয়েছেন সুন্দর করিয়ে রসুল্লাহ সাল্লাম যাকে সবচাইতে অলঙ্কার পূর্ণ বাণী দেওয়া হয়েছিল ঔতীত জওয়ামেউল কেলেম সহিবুখারি হাদিস নবী সাল্লামের যে বেশ কিছু বৈশিষ্ট্য ছিল তার একটি হচ্ছে আমাকে অল্প কথায় ব্যাপক অর্থপূর্ণ কথা ক্ষমতা দেওয়া হয়েছে অল্প কথাতে অনেক কিছু বুঝানোর ক্ষমতা দেওয়া হয়েছে যেটা আমাকে দেওয়া হয়নি আপনাকে দেওয়া হয়নি যে অল্প কথাতে মেলা কথা বুঝিয়ে দেব আমাদের কথা বেশি আর কথার সার কম আল্লাহ এবং তার রসুলের কথা অল্প তার সার অনেক বেশি আমাদের কথায় অসার বেশি অসার কথা এদের বেদাতিদের বুঝে আসে বেশি আর সার কথা এদের বুঝে আসে না বড়ই দুঃখের বিষয় আল্লাহ পাক কোরআন করিমকে বেইনাতি মিনাল হুদা সুস্পষ্ট হৃদায়ত বলেছেন সুস্পষ্ট রাস্তা দেখানো হয়েছে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে অল কান এবং হক আর বাতেলের মাঝে কোরআন হচ্ছে পার্থক্যকারী কোরআন হচ্ছে হক এবং বাতিল সত্য মিথ্যা তৌহিদ শির সন্ন্যাদ বিদাত কুফুর আর ইমান এ সমস্ত কিছুর মাঝে পার্থক্যকারী সমেন শাহেদ আমিন কুমুর সাহার সুতরাং কেউ যদি উপস্থিত হয়ে যায় শাহার অর্থাৎ এই মাসে কোন মাসে এই রমজান মাসে রমজান মাসে উপস্থিত হয়ে গেছেন আপনি পেয়ে গেছেন রমজান মাস জীবিত সুস্থ মুসাফির না এই অবস্থায় পেয়ে গেছে ফালিয়া সমহ সে যেন অবশ্যই রোজা রাখে এই আয়াত দ্বারা রমজান মাসে রোজা সেয়ামকে আল্লাহ ফরজ করেছেন অমান কেন দেন তবে কারো ওজোর থাকতে পারে মুসলিম ভালো মানুষ কিন্তু সে অসুস্থ আও আলা সাফারিন অথবা সফরে রয়েছে সফরে রোজা রাখা কষ্টের কারণ সুতরাং এই দুটো অবস্থা সম্পর্কে আল্লাহ বলছেন মিন আইয়ামিন তাহলে এই গণনা পূরণ করে নেবে অন্যদিনে দিনে যেই কয়দিন রোজা ছুটে যাবে রমজান মাসের অসুস্থতার কারণে অথবা সফরের কারণে এই দিনগুলি গণে রাখবে যে কয়দিন আমার রোজা ছুটে গেছে বাকি এগারো মাসের মধ্যে রমজানের পরে যে কোনো সময় যত তাড়াতাড়ি সম্ভব এই রোজাগুলি কাজা করে নেবে কাজা করা ফরজ সুতরাং আবার স্মরণ করিয়ে দিচ্ছি এর আগের একটি আলোচনা করেছি সাবানের করণীয় সম্পর্কে যে সাবান মাসে বিশেষ করে এটা হচ্ছে সর্বশেষ মাস কাজা করার গত রমজানের যদি কোনো রোজা থেকে থাকে কোনো ভাইয়ের অথবা বোনের তাহলে তার ওপর ফরজ যে এই রমজান শুরু করার আগেই তাকে গত রমজানের বাকিয়া রোজাগুলি যে ছুটি আছে কাজা আছে সেগুলিকে পুরা করে নেবে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আর না হলে আল্লাহর সামনে হাজির হইতে হবে আসামি হয়ে ফরজ ত্যাগকারী হয়ে কাবিরা গোনার বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে এবং জাহান নামের সম্মুখীন হইতে হবে ফরজ ছেড়ে গেলে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ রাবুল আলমিন অসুস্থ অবস্থায় এবং সফরে কেন রোজাকে ছাড় দিলেন এই সময় রোজা রাখিও না পরে সুস্থ হইলে রোজা রেখে নিও সফর থেকে ফিরে আসলে বাড়িতে রোজা রেখে নিও অন্য কোনো মাসে রেখে নিও যখন বাড়িতে থাকবে আল্লাহ বলছেন যে আল্লাহ সহজ করতে চেয়েছেন যেখানে মুশকিল সেখানে আল্লাহ পাক আসান করেছেন ইউরিদুল্লাহ বেকমল ইউসুর ওয়ালা ইউরিদ বেকমল অসুর আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য কঠিন করতে চান না আল্লাহ চান না যে অসুস্থ এত অসুস্থ সে অবস্থায় রোজা রাখে হ্যাঁ মৃত্যুর দ্বারে পৌঁছে যাও এরকম না হয় বড়ই কঠিন তোমার জন্য রোজা রাখা না হয়ে যায় মরমর অবস্থা না হয়ে যায় সফর রোজা রাখতে গিয়ে পিপাসায় খিদায় একেবারে প্রাণ নাশের সম্ভাবনা না হয়ে যায় এইরকম না হয়ে যায় বড় কষ্টের কারণ না হয়ে যায় যে কোনো অবস্থায় সাধারণ সফর থাক কষ্টদায়ক সফর থাক আরামের সফর থাক সফর হইলেই রোজা ছাড়া যাবে যদি আরামদায়ক সফর হয় তাহলে রোজা রেখে নিতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু কষ্টদায়ক যদি সফর হয় হ্যাঁ তাহলে সেই সময় রোজা ছেড়ে দিতে হবে কষ্ট হচ্ছে বেশি আর তারপরে কেউ যদি সফর রোজা রাখে বা অসুস্থ অবস্থায় রোজা রাখে তাহলে গুণাগার হবে যেমন বেশ কিছু হাদিস দ্বারা এই বিষয়টি প্রমাণিত বলে তুকমেল এদাতার সংখ্যা যেন পুরা করে নেওয়া হয় আল্লাহ বলছেন সংখ্যা যেন পুরা করে নেই সংখ্যা কয় কয়টি রোজা তিরিশ অথবা উনত্রিশ আপনার যদি কমে যায় যে কোনোভাবে তাহলে আপনাকে পুরা করে নিতে হবে বিনা অজরে রোজা ছাড়ার কোনো অবকাশ নেই বলো তুকাবিরুল্লাহ আল্লাহ হাদাকুম আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করেছেন বড় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মহত্ব বর্ণনা করো না হলে তুমি রোজা রাখতে পারতে না তুমি সলাত আদি করতে নামাজি হইতে পারতে না হ্যাঁ তুমি জান্নাতের কাছেও পৌঁছিতে পারতে না তোমার কোন আমল দিয়ে জান্নাত যেতে পারতে না যদি আল্লাহ পাক হেদায়ত না দান করেন তাহলে সেই জন্য আল্লাহ যে হেদায়ত দান করেছেন আমাদেরকে জন্মসূত্রে আল্লাহ পাক মুসিম মানিয়েছেন অথবা কেউ নিউ মুসলিম হয়েছেন আল্লাহ পাকে যে নিয়ামত দান করেছেন সিরকি বিদাতি আকিদে ছিলেন হেদায়ত আল্লাহ করেছেন আল্লাহ পাকের বড় নিয়ামত আল্লাহ শুক্রিয়া করেন আল্লাহ পাকের তকবীর পাঠ করেন আল্লাহ পাকের মহত্ব ঘোষণা করুন আল্লাহ আল্লাহ কুমটাস করুন আর যাতে আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপন করুন যার ওপর যত বড় নিয়ামত তার ওপর তত শুক্রিয়ার দায়িত্ব যত আল্লাহ দান করেছে তত বেশি শুক্রিয়া আদায় করবেন আপনি আপনার গোটা গ্রাম সিরিকার আর ছিল কবর মাজার পূজার ধর্ম পালন করত। বেদাতি ধর্ম পালন করত। বেদাতি নামাজ পড়তো বেদাতি রোজা রাখতো নামায় তানাসুমা গাদান ছাড়া আপনার গ্রামে একটিও লোক রোজা রাখে না বেদাতি রোজা রাখে বেদাত দিয়ে রোজা শুরু করে নামায় তো দিয়ে নামাজ শুরু করে যাই নামাজের তো দিয়ে নামাজ শুরু করে সব বেদাত করে সেই বেদাত থেকে আল্লাপাক মুক্ত করেছেন এর জন্য আপনার সুক্রিয়া বেশি হইতে হবে এই অবস্থা যদি আল্লাহ রেখে দিতেন তাহলে কি অবস্থা হইত রমজান মাস আসলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সাহবাই কিরামদেরকে অভিনন্দন জানিয়েছেন সুসংবাদ দিয়েছেন তালান থেকে বর্ণিত আতাকুম রমদান হে হে মুসলিমরা তোমাদের কাছে রমজান আগমন করেছে এ হচ্ছে বরকতপূর্ণ মাস শাহরুন মোবারক বরকতপূর্ণ মাস ফারাজ আল্লাহ আজাল আলাইকুম মাহু এই মাসের সেয়াম রোজা আল্লাহ ফরজ করেছেন এই মাসের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন ইসলামের পাঁচটি যে স্তম্ভ খুঁটি রয়েছে রোকন রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ রোকন স্তম্ভ হচ্ছে সেয়াম পালন করা হফিহি আবু আবু সামাই এতে আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয় আকাশের দরজা খোলা হয় মানে রহমতের দরজা খোলা হয় আল্লাহ আকাশের দরজা খোলেন তার মানে আল্লাহ পাকে রহমত জমিনবাসী মুসলিম মমিন রোজাদারদের ওপর নাজেল হইতে থাকে অতগলা কফি আবু আবুল জাহিম এবং জাহান নামে দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় অন্যের বায়তে রয়েছে ফতিহাত আবু আবুল জান্না জান্নাতের দরজা খুলি খুলি দেওয়া হয় আকাশেরও দরজা খোলা হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামে দরজা বন্ধ করে দেওয়া হয় অত মারাদাতুসায়াতিন আর বিতাড়িত বদ প্রকৃতির যেগুলি শয়তান বদ প্রকৃতির জিন সেগুলিকে সে কলাবদ্ধ করে দেওয়া হয় বেঁধে যাতে করে আর বিভ্রান্ত এই মাছটাই কমপক্ষে না করতে পারে যে মাছটাই মানুষকে গমরাহির দিকে না নিয়ে যেতে পারে কিন্তু মানুষের প্রকৃতি যখন বধ হয়ে যায় এক মাস জিন শয়তান বাঁধা থাকলেও এগারো মাস যে জিন শয়তান যেই আদম সন্তানকে নিয়ে খেলা করেছে নাচিয়েছে পাপ করিয়েছে মেলা চেলা তৈরি করে ফেলেছে মেলা চেলা তৈরি করে ফেলেছে যার ফলে আর এক মাস বাধা থাকলে অসুবিধা নেই এদের স্থলাভিষিক্ত এই কাজ করার জন্য আদম সন্তানের যেসব শৈতানগুলি আছে সেগুলি এই কাজটা চালিয়ে যাচ্ছে যার ফলে রমজান মাস আসলে অনেকে বদ প্রকৃতির হয়ে থেকে যায় অনেকেই বদ প্রকৃতির হয়ে থেকে যায় ফিহে লাইলাতুন নবী মোহাম্মদ রসুল্লাহ বলছেন এতে এক রাত রয়েছে খাইরুমিন আলফে শাহার যেটা হাজার মাস অপেক্ষা উত্তম সেটা হচ্ছে লাইলাতুল কদর কদরের রাত মান হরে মা খাই রাহা কেউ যদি এই রমজান মাসের কল্যাণ এক আর বিশেষ করে লাইলাতুল কাদারের কল্যাণ থেকে মঙ্গল থেকে বঞ্চিত হয়ে যায় কদরের রাত নসিব হইল না কদর রাত পেল কিন্তু কদর রাতের কদর করতে জানল না কদর রাতের মর্যাদা দিল না ফাঁকা ধরে মা সেই ব্যক্তি হচ্ছে হতভাগা বঞ্চিত সেই ব্যক্তি হচ্ছে হতভাগা বঞ্চিত এমাম নাসাই আহমদ বর্ণনা করেছেন এমাম আলবানী রাহেমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন রমজান মাসের প্রথম আমল মনে রাখতে হবে যেগুলি সারা বছরের আমল সেগুলি সবসময় রাখতে হবে যেমন পাঁচ অক্ট সালাদ প্রতিদিনের প্রতি মাসের এই নজর রমজান মাসে রোজা তো রাখবেন কিন্তু নামাজের খবর নেই হ্যাঁ যারা আধা নামাজি বেনামাজি ওদের রমজান মাসে রোজা হচ্ছে হিন্দুদের উপবাসের মতো হিন্দুরা উপবাস করে হিন্দুরা ওদের রোজাকে কি বলে উপবাস বলে তো বেনামাজিদের রোজা রাখা হচ্ছে হিন্দুদের উপবাসের সমান কারণ যে নামাজ পড়ে না সে তার ইমানকে ভঙ্গ করে কুফরের অবস্থা কুফরের অবস্থা কোনো আমল কবুল হয় না কুফরের অবস্থায় কোনো আমল কবুল হয় না ভালো করে শুনবে ফজরের নামাজ পড়েন না সাহারি খেয়ে রাত বারোটায় শুয়ে গেলেন আর রোজা রাখলেন চা রক্ত নামাজ পড়েন কি আশা করছেন আল্লাহর কাছে বঞ্চিত হত ভাগা কোনো আশা করেন না আপনি এই আশা করে লাভ নেই আপনার ইসলামকে বুঝুন আর বুঝে পালন করুন আর জাতিগত ইসলাম দেশে যেটা পেয়েছি সেটাই ইসলাম ওই ইসলাম পালন করে নাজাদ পাওয়া যাবে না জি শিখতে হবে ইসলাম হচ্ছে জ্ঞানের দিন দিনুল এল জ্ঞান অর্জন করার দিন এলমের দিন আর আমলের দিন আর অনুসরণ ফলো করার দিন ফলো করতে হবে ওই ফলো করতে হবে কোরআন এবং সন্না আপনার বাপ দাদাকে ফলো করলে হবে না যে আমার বাপও আধা নামাজি ছিল আমি ওই রকম আধা নামাজি আমার বাপ দাদা দেখি ওই রকম অনেকে চাচা আছে ও ফজর পড়ে না তো আমিও পড়ি না আমার বড় ভাই ফজর পড়েন আমিও পড়ি না ও রোজা রাখে আমিও রাখি এইরকম ধর্মকর্ম করে জান্নাত পাওয়া যাবে না জ্ঞান হাসিল করতে হবে ওহির জ্ঞান কোরআন মহাদিসের এবং তা ফলো করতে হবে ইত্তাবে মা ইউ হা এলেইকা যা ওহি করা হচ্ছে তা ফলো করতে অনুসরণ করতে হবে আমরা কোরআন এবং হাদিস অনুসরণ করতে হবে এলম হাসিল করতে হবে এবং সেই অনুযায়ী জীবন করতে হবে ইসলাম পালন করতে সেটা হচ্ছে ইসলাম সবচেয়ে বড় এবাদত এই মাসের বাকি অন্য অন্য যে এবাদত সারা বছর আছে সেগুলি আছে আবার বলছি সেটা হচ্ছে ফরুজ সিয়াম রোজা রাখা রোজা রাখা এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু তার আগে আপনার তহিদ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত মতো রমজান মাস আর খাজা আর গোস নেমেতে আছেন ওরসে বিশ্বাসী মাজারে বিশ্বাসী ওলি আউলিয়া দিতে পারে বিশ্বাসী কোনো কাজে আসবে না রমজান শিরিক মুক্ত হন কুফুরি মুক্ত হন মাজার মুক্ত হন এই সমস্ত রকম ফেতনা মুক্ত হন যে ফিতনা সবচেয়ে বড় ফিতনা আল্লাহ কোরআনে কেরিমে সিরকে ফিতনা বলে তেলু হাত্তাল্লাহ ফিতনা সিরকে সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে যেটা মানুষকে আল্লাহ নাজলকৃত দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে শির থেকে মুক্ত হয়ে তৌহিদবাদী মুসলিম হয়ে পাঁচ অক্ত নামাজ ঠিক রেখে যেটি হচ্ছে রমজান মাসের খাস স্পেশাল এবাদত সেটি হচ্ছে সোম বা সিয়াম যাকে ফার্সি ভাষায় উর্দু ভাষায় রোজা বলা হয় মহান আল্লাহ সুরে বাকার আয়াত নম্বর একশো তিরাশিতে এসে আমার কথা বলছেন কতিবা আলিকুম সিয়াম হে মমিন সকল তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কতিবা আল্লাহিম কাবুলিকুম যেমন তোমাদের পূর্বের লোকদের ওপর সিয়াম ফরজ করা হয়েছিল আল্লাকুম তাত্তাকুন এই সিয়ামের মাধ্যমে যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সিয়াম হচ্ছে আমাদের শিক্ষা কোর্স তরবিয়তি কোর্স ট্রেনিং এই তরবিয়তের মাধ্যমে আপনি পাপমুক্ত থাকার জীবন গড়তে পারবেন কেমন করে পাপমুক্ত থাকতে হয় তার অভ্যাস এই ত্রিশ দিনে আপনার অভ্যাস হবে ট্রেনিং হবে এখন যে কিছু দিলে খেয়ে নেবেন তাই না দিনেও খাবেন রাতেও খাবেন ঠিক কিনা যা সারা বছরে এগারো মাস খাচ্ছেন তার চাইতে অনেক রুচিকর খাবারও যদি রমজানের দিনে আপনাকে দেওয়া হয় দিনে খাবেন খাওয়াও দেওয়া হচ্ছে সবচেয়ে রুচিকর আর তার সাথে এক লাখ রিয়াল করে দেওয়া হচ্ছে খাবেন কোন জিনিসটা আপনাকে বাধা দিচ্ছে এক লাখ রিয়াল পাঁচ বছর ইনকাম করতে পারবেন না হয়তো কোন জিনিসটা আপনাকে বাধা দিচ্ছে হ্যাঁ আল্লাহর ভয় এই যে তরবিয়ত হচ্ছে আপনার দিনে বারো চোদ্দ ঘন্টা ফজর সাহারি থেকে শুরু করে এফতারি পর্যন্ত লাখ লাখ টাকা দিয়ে একটা রোজা আপনার কাছ থেকে খরিদ করতে পারছে না যে একটা রোজা যদি ছেড়ে দেয় তোকে পাঁচ লাখ রিয়াল দেবো দশ লাখ এক মিলিয়ন দেবো খরিদ করতে পারছে না দিনে এই এত সুন্দর তরবিয়ত নিলেন আর যেমনই ইফতার করা হইলো তেমন বিড়ি সিগারেট ধরিয়ে দিলেন জর্দা খাওয়া শুরু করলেন সুদ খাওয়া শুরু করলেন ঘুষ খাওয়া শুরু সারা বছর সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন সারা বছর হারাম দেখছেন আপনি কি করে আপনি কি তরবিয়ত নিলেন তাহলে আপনি এদিকে রোজা বাঁচাবার জন্য লাখ টাকা তুচ্ছ আপনার কাছে আর সারা বছর এত হারাম কাজ করেন হারাম দেখেন হারাম শোনেন কি কি তরবিয়ত নিলেন তাহলে কোথা থেকে আপনার তাকুয়া বেঁচে থাকার শক্তি পয়দা হইল তাহলে তাহলে আপনার শ্রম সার্থক নয় আপনার শ্যাম সার্থক নয় আপনার রোজা আপনার জন্য ফলপ্রসূ হয়নি উপকারী হয়নি আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন শ্যামের উদ্দেশ্য হচ্ছে এই তাকোয়ার ট্রেনিং শ্যাম এই রমজান মাস যেন তাকোয়ার প্রতিষ্ঠান এখান থেকে তাকে অর্জন করতে হবে পেনে মোহাম্মদ রসুল্লাহ বলেছেন এই রমজান মাসের শ্যামের ফজিলত সম্পর্কে আবু রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস কালা রসুল্লাহ সাল্লাহি যে ব্যক্তি রমজান মাসে শ্যাম পালন করে রোজা রাখলো ইমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কেন রোজা রাখি দেখা দেখি নয় হ্যাঁ রোজা রাখি কিসের জন্য আল্লাহর প্রতি বিশ্বাস করে যে আল্লাহ আমার রব তিনি ফরজ করেছেন এটা আল্লাহ পাকের সামান্যতম হক আদায় করলাম তার সুক্রিয়াটাই করলাম সামান্য এই রোজার মাধ্যমে এবং আল্লাহর ফরজ কাজ আমার জীবনে সবচেয়ে বড় কাজ আমার দুনিয়ার সমস্ত কাজকর্ম ডিউটি টাকা পয়সা সবকিছুর চাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার এই রোজা আদায় করা এই বিশ্বাস নিয়ে রোজা রাখা ওয়াহতে সাবান এবং নেকির আশায় যে এই রোজার মাধ্যমে আমি কিছু আল্লাহর কাছে পাবো এই আশা নিয়ে অন্য কোনো উদ্দেশ্য না থাকে লোকে কি বলবে রোজা না রাখলে হ্যাঁ এইরকম পরিবেশে রোজা না রাখলে শোভা পাই না কি করে লোকজনের সামনে আমি পানাহার করব লজ্জা পাই এখানে পরিবেশটা রোজা ছাড়ার অনুকূলে নয় রোজা রাখার অনুকূলে সেই জন্য রোজা রাখে অনেকেই জন্য রোজা রাখে সাথী সঙ্গী রোজাদার পেলে রাখে আর যদি দেখে রুমের সাথী সঙ্গীর রোজা রাখেন ও রাখে না জি হ্যাঁ এইরকম রোজা নয় নেকির আশায় রাখবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে স্বতঃস্ফূর্ত এই নয় যে রোজা একজন মুসলিম যখন আমার বোঝা চেপে গেছে কোন রকম করে এই বোঝা মাথা থেকে কাঁধ থেকে নামাইতে হবে কখন যে রমজান যাবে অধিকাংশ মুসলিম যারা রোজা রাখে তাদের অবস্থা এরকম প্রথম রমজানের দিকে দেখবেন তারা পরীক্ষা করে দেখেন আমার এই কথাটি মসজিদ এমন ফুল যে জায়গা পাওয়া মুশকিল ধীরে ধীরে পাঁচটা রমজান গেলে মাইনাস হতে শুরু হয়েছে পাঁচ রমজানের পরে দেখবেন লোক সংখ্যা কমতে শুরু হয়েছে তারাবিতে কমতে শুরু হয়েছে ফজরে কমতে শুরু হয়েছে মাগরেবের লোকজনের সংখ্যা কমতে শুরু হয়েছে এই কমতে কমতে হ্যাঁ রমজান শেষ ওদের নামাজও শেষ রমজানের পরে কিছু আছে দশ বিশ দিন চললো এক এক মাস ওই জেরে কিছু চললো আর তারপরে আবার কুকুরের লেজের মতো যেমন ছিল তেমন হয়ে গেল যারা আল্লাহ প্রতি ইমান রেখে নিকির আশায় শ্যাম পালন করবে গোফের আল্লাহ মা তাকাদ্দামিনজাম্বি তাদের অতীতের গোনাগুলিকে মাফ করে দেওয়া হবে অতীতের ছোট গুণা আল্লাহ মাফ করে দিবেন বড় গুণা এর সাথে তবা অ্যাড করতে হবে এই রোজাও রাখতে হবে তার সাথে তবা ইস্তেফার করলে তবা করা মানে গুনা ছেড়ে দেওয়া তবা করা মানে আগামীতে প্রতিজ্ঞা করা আর গুনা করব না তবা করা মানে হচ্ছে গুনার ওপর অনতপ্ত লজ্জিত হওয়া তবা করা মানে মানুষের হক নষ্ট করে থাকেন তা পরিশোধ করে দেওয়া তাড়াতাড়ি করে পেমেন্ট করে দেওয়া ধার নিয়ে রেখেছেন দিয়ে দেন আপনি বেমানি করে রেখেছেন দিয়ে দেন চুরি করেছেন ফিরিয়ে দেন আর যদি এইরকম কিছু হয় যেখানে ক্ষমা নিলেই চলবে ফিরিয়ে দেওয়ার বিষয় নয় কারো গিবোধ করেছি কারো খরি করেছি ক্ষমা নিয়ে নেন কাউকে গাল দিয়েছি তাহলে তোকে তো বললে হবে না যে তুমিও গাল দিয়ে নাও হ্যাঁ তুমিও আমার খরি করো তুমি আমার গিবোধ করো না তার কাছ থেকে ক্ষমা নিতে হবে তাহলে তবা হবে তবা শুধু মন্ত্র পড়লে হয় না এই ছিল সিয়ামের ফজিলত দ্বিতীয় যে আমলটি রমজানের সাথে বিশেষভাবে খাস এর গুরুত্ব রয়েছে তবে এই আমলটি সারা বছর রয়েছে যার নাম হচ্ছে তাহাজুদ সারা বছর ওই ইবাদতটি করলে ওর নাম হচ্ছে তাহাজুদ বা কেয়ামুল্লাইল হ্যাঁ কেয়ামুল রাতের কেয়াম আর রমজান মাসে ওর আরো কিছু নাম বেড়ে যায় হ্যাঁ তাহাজুদ যেটি তাহাজুদ সেটার নাম হচ্ছে তারাউই ওটা হচ্ছে কেয়ামে রমজান ওটা হচ্ছে কেয়ামুল্লাইল ওটা হচ্ছে সলাতুল্লাইল এই পাঁচটি নাম একটি নামাজের এই পাঁচটি নাম হচ্ছে একটি নামাজের ভালো করে শুনে রাখেন যারা বলে যে তারাবি আলাদা আর তাহাজুদ আলাদা তারা দলিলবিহীন কথা বলে এমন কোন একটিও দলিল নেই যে নবী সাল্লাহ এক রাতে তারাবি আলাদা পৃথক পড়তেন আর তাহাজুদ পৃথক পড়তেন এটা মন গড়া কথা মানুষের কোন এর অস্তিত্ব নেই কোরআনে বাহাদিস জি হ্যাঁ নাম ভিন্ন ভিন্ন কাজ একটি যেমন সলাত দোহা ওইটি হচ্ছে এশরাক ওইটি হচ্ছে সলাতুল আউআবিন আউআবিনের নামাজ মাগরে পরে না এটা বিদাতিদের নামাজ এটা হচ্ছে বিদাতিদের নামাজ সন্ন্যতি নামাজ হচ্ছে যেটা সলাত দোহা ওইটাই চাষ দোহা মানে তর্জমা ফার্সিতে চাষতের নামাজ ওইটাই হচ্ছে ইশরাকের নামাজ ওইটাই হচ্ছে সলাতুল আউআবিন আল্লাহ অভিমুখীদের নামাজ মা এসারাজি আল্লাহ আনহা এই নামাজ সম্পর্কে বলছেন যে রাতে রমজান মাসে কতটা নামাজ হতো তাকে জিজ্ঞাসা করে মা কানা ইয়াজিদ ফি রমাদান ওয়ালা ফি গাইরিহি আলা ইহদা আশারাতা রাকাতান রসুল্লাহাম রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক এগারো রাকাতের বেশি পড়তেন না অথচ রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে আর রমজানের রাত সম্পর্কে তো এই কথা বলতেন না মায়েশা যদি তারাবি আলাদা হইতো আর যদি আলাদা হইতো যে দেখো তারাবি বিশ রাকাত পড়তেন না সাল্লাম অথবা চল্লিশ পড়তেন আর তাহাজুদ পড়তেন এগারো রাকাত আলাদা আলাদা বলতেন কেন বলেন তিনি জবাব দিয়েছেন যে রমজান মাস হোক আর অন্য কোন মাস হোক সারা বছর নবী মোহাম্মদ রসুল্লাহাম এগারো রাখাতের বেশি পড়তেন না কিন্তু খুব লম্বা হইতো সুন্দর হইতো কোয়ালিটি খুব ভালো হইতো লম্বা সুন্দর করে এগারো রাখাত নামাজ পড়া চল্লিশ একশো পড়ার চাইতে ভালো শুধু বেশ বিশ নয় কেউ যদি একশো রাখাত পড়ে শর্ট নামাজ দুই রাখাত নামাজ পড়তে পাঁচ মিনিট অথবা সাত মিনিট লাগে আর কেউ যদি আট তিন এগারো রাখাত পড়ে বা দশ আর এক এগারো রাখাত পড়ে তাতে অতটা সময় লাগায় ওর কাছাকাছি তাহলে যে নবী সাল্লামের সংখ্যাটাও ঠিক রাখলো আর কোয়ালিটি ঠিক রাখলো তার সব বেশি ইনশাআল্লাহ কারণ আল্লাহ পরিমাণ বেশি দেখতে চান না কোয়ালিটি সুন্দর দেখতে চান ইয়া বলো আকুম আইয়কুম আহসান আমাল্লাহ আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে হায়াত মত দিয়ে যে তোমাদের মধ্যে কার আমলের কোয়ালিটি বেশি সুন্দর আহসান বলেন আকসার বেশি পরিমাণ কার কত রাকাত কে পড়েছে এটা দেখার বিষয় নেই কতটি বেশি রোজা রেখেছে নফল এটা দেখার বিষয় নেই কার রোজা কত সুন্দর কার নামাজ কত সুন্দর এটা হচ্ছে দেখার বিষয় শরীয়তে আল্লাহ পাক বলছেন তো বলছিলাম যে কেয়াম এই তারাবি বা তাহাজুদ বা কেয়ামুল্লাইল কেয়াম রামাজান একই নামাজ সুরা এবং ইসরাই আয়াত নম্বর উনআশিতে এই তাহাজুদের কথা অমিনাল্লাইলেফা তাহাজ্জাদ বিহীন আফিলাত আল্লাহ আল্লাহ পাকে তাহাজুদের কথা বলেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সম্বোধন করে পরোক্ষভাবে যেটা আমাদের সকলকে সম্বোধন সুরাই মুজাম্মেলের আয়াত নম্বর দুই তিন চার ইয়াল মুজাম্মেল কুমিল্লা কালিলা নিসফিন কুসুমিন কালিলা ওজিদ আলী হরতলিল কোরআন তরতিলা এই আয়াতগুলিতে আল্লাহ পাক এই কেয়ামুল্লাইলের কথা আল্লাহ পাক কুমিল্লাইল কেয়ামুল্লাইল আর সুরা মুজাম্মেল আয়াত নম্বর বিশে আল্লাহ পাক উল্লেখ করেছে ইন্না রব্বাকে আলম আন্নাকা তাকুম আদনামিন সোলোসাইলে ওয়া নিসফাহু ওয়া সোলো সাহু তিন রকম নামাজের কথা আল্লাহ পাক বলেছেন হ্যাঁ হে নবী আল্লাহ জানছেন যে তুমি রাতের দুই তৃতীয় অংশের কাছাকাছি নিঃসাহু অথবা অর্ধেক আর না হলে এক ষোলো ওয়ান থার্ড এক তৃতীয় অংশ এইরকম তুমি তাহাজুদ পড়ো তারাবি পড়ো কেয়ামুল লাইল পড়ো কেয়ামে রমজান পড়ো আল্লাহ রাবুল আলমিন জানছেন তোমার কথা শুধু তুমি নাও মা আর তোমার সাথী সঙ্গীদের একটি দল এইরকম সুন্দর তাহাজুদ পড়ে তারাবি পড়ে কেয়ামে রমাদান করে আল্লাহাক এইভাবে সাহাবাই কেরামদেরও প্রশংসা করেছেন সহি বখারিতে হাদিস নম্বর ছত্রিশে রয়েছে এই রমজানের কেয়াম সম্পর্কে সেয়াম তো রোজা বললাম কেয়াম মানে তারাবির ফজিলত সম্পর্কে একই রকম ফজিলত রয়েছে নবিশ্বাস বলছেন মান কামার রমাদান ইমান গফির আল্লাহমা তাকাদ্দামা মিনজামে যেই ব্যক্তি রমজান মাসের কায়াম করলো মানে তারাবি পড়ল যেই ব্যক্তি রমজান মাসের তারাবি পড়ল যে তারাবির নামটি পরবর্তীকালে এসেছে ইমান আল্লাহর প্রতি ইমান রেখে এবং নেকির আশায় গফির আল্লাহ মা দামিন জামি তার অতীতের গুণাগুলি মাফ করে দেওয়া হবে আল্লাহ আমাদের সকল গুণা খাতা যেন মাফ করে দেন রমজানের আগে আল্লাহ পাক সমস্ত গুণা খাতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন তিন নম্বর যে এবাদতটি বেশি বেশি করবেন রমজান মাসে সেটা হচ্ছে বেশি বেশি কোরআনে করিমের তেলাওয়াত কোরআনে করিম আবৃত্তি করা পাঠ করা কোরআনে কেরিমের তেলাওয়াত সর্বনিম্ন তেলাওয়াত আপনি শুধু পাঠ করলেন নাকি কিন্তু সেটাই যথেষ্ট না কোরআন তেলাওয়াত করছেন খতম করছেন একটা অক্ষর বুঝছেন না কতটা লাভ হচ্ছে আপনার আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের ওপর কলবের ওপর অন্তরের ওপর কোনো প্রভাব পড়ছে না শুধু এক অক্ষর পড়লে দশ নাকি এক অক্ষর পড়লে দশ নাকি এই আশা নিয়ে তেলাওয়াত করছেন ঠিক না হাফিজ সাহেবদের আর কারিদের অনারব যারা আরবি বুঝেন না হ্যাঁ আর কোরআন বোঝার চেষ্টা করে না তর্জমা তফসির পড়ে না তাদের তেলাওয়াতের দশা হচ্ছে এটা বাস্তব চিত্র তুলে ধরছে ঠিক কিনা কিন্তু কোরআনে কেরিম যদি অর্থ বুঝা পড়েন তেলাওয়াত করছেন পাঠ করছেন তার সাথে অর্থ বুঝছেন তফসির বুঝছেন তাহলে যেন আল্লাহ আপনাকে কি বলছেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন এবং তার প্রতিক্রিয়া আপনার কলবের ওপর আপনার সিনার ওপর আপনার অন্তরের উপর হচ্ছে হচ্ছে না হচ্ছে না অবশ্যই অবশ্যই যখন আপনার কলবে পরিবর্তন আসছে তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গের খসু বিনয় সৃষ্টি হচ্ছে নম্রতা আসছে একগ্রতা আসছে আল্লাহ অভিমুখী হচ্ছেন আপনার দুনিয়া বিমুখতা তৈরি হচ্ছে আপনার অন্তরে এবং আখেরাত মুখী হচ্ছেন আখেরাত দিকে ঝাঁপিয়ে পড়ছেন আপনি এই রকমের ইমান আমল তৈরি হবে সুতরাং যথাসাধ্য চেষ্টা করবেন কোরআন কেরিম বুঝে পড় আল্লাহ পাক যেন তফিক দান করেন যারা একেবারে জিরোতে আছেন কিছু কোরআন তেলাওত করতে জানেন না তাদেরকে কোরআন তেলাওত শিখতে বলবো যারা কোরআন তেলাওত করতে পারেন কিন্তু কষ্ট করে পড়েন সুন্দর তেলাওতের চেষ্টা করেন যারা তেলাওত মোটামুটি করতে পারছেন সুন্দর করে তারা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে তর্জমা সহ পড়ার চেষ্টা করেন যদিও পরিমাণ কম পড়েন কিন্তু বুঝে পড়েন আর যারা কোরআনের অর্থ মোটামুটি বুঝতে পারছেন ভালো করে তাফসির বোঝার চেষ্টা করেন তফসির যারা বুঝছেন তারা গভীরভাবে তদব্বর করার চেষ্টা করেন গভীরভাবে চিন্তাশীল হয়ে কোরআন করিম পাঠ করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন কোরআন করিমের হক আদায় করার কোরআন করিমের এই তেলাওতের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাস্তবায়ন করা আমল করা কোরআন তেলাও তো করছেন খতমও করছেন আর আপনি তর্জমাও বুঝছেন কিন্তু আমল নেই বে আমল বেআমল যেখানে আল্লাহ বলছেন করিও না করে ফেলছেন আল্লাহ বলছেন করো হ্যাঁ তখন সেখানে অলস মুনাফেকদের মতো কপট শরীর ভারী হয়ে যাচ্ছে হ্যাঁ, কত আয়াত পড়ছেন ফাতাহাজাদ বেহি তাহাজুদ পড়ো কত পড়ছেন আপনি যে কুল কাউলান সদিদা সঠিক কথা বলো মিথ্যা কথা বলিও না ইত্যাদি ইত্যাদি কত পড়ছেন আকিমুসলা কিন্তু নামাজের কোনো গুরুত্ব নেই আপনার কাছে তাকুয়ার কথা কত পড়ছেন কিন্তু তাকুয়া কোথায় পয়সা চোখের সামনে আসলে তাকুয়া হারিয়ে যায় দুনিয়ার স্বার্থ এক নম্বরই থাকে দুনিয়ার জন্য বন্ধুত্ব দুনিয়ার খাতিরে শত্রুতা দুনিয়ার খাতিরে বন্ধুত্ব অথচ কোরআন পড়ছে ইন্নামাল মমিন মমিনরা পরস্পর ইমানের ভিত্তিতে ভাই ভাই পড়ছেন ঠিক কিন্তু আমলে নেই কোনো লাভ নেই কোনো লাভ নেই আসল হচ্ছে কোরআনের আসল তেলাওত মানে ফলো করা কোরআন বাস্তবায়ন করা লাফাক যেন তৌফিক দান করেন এজন্য একটি হাদিস শোনাবো যে কোরআন আসল উদ্দেশ্য হচ্ছে আমল কোরআন তেলাওতের ফজিলত রয়েছে আল্লাহ পাক রবুল্লা আলম সুরা ফাতের আয়াত নম্বর উনত্রিশে প্রশংসা করেছেন ইন্দাল কিতাব আল্লাহ নিশ্চয় যারা কোরআনে করিম তেলাওয়াত করে ও আকামুসলাত নামাজ কায়েম করে ও আনফাকুম ইম্মা রাজাক নাহম আর যা কিছু তাদেরকে উপজীবিকা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে সিররাম ও আলানে প্রকাশ্যে এবং গোপনে ইয়ারজুন তিজারাত আল্লাহ তাবুর তারা এমন ব্যবসার আল্লাহর কাছে আশা রাখে যাতে কোনো ক্ষয়ক্ষতি না লস নেই এমন ব্যবসা আল্লাহর সাথে করছে যাতে কি নেই কোন লস নেই জি লাভ আর লাভ লাভ আর লাভ এই কোরআন তেলাওতের ব্যবসা আল্লাহর সাথে বিজনেস মানুষের সাথে বিজনেস করলে ধোকা দিয়ে দেয় বেইমানি করে আল্লাহর সাথে এমন বিজনেস যেই বিজনেসের লান্তবর কোন লস নেই আবু মামা রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত হাদিস নবী মোহাম্মদ রসুল্লাহ বলছেন ইকরাউল কোরআন তোমার কোরআন পাঠ করো ফাইনাতে শফি আলী আসাবি কোরআনে করিম কেমতের দিন আসবে কোরআন ওয়ালার জন্য সুপারিশকারী হিসাবে লে আসাবি কোরআন তেলাওতকারী বলা হয়নি লে আসাবি সাহেবে কোরআন কোরআন ওয়ালা আসহাবুল কোরআন মানে কি কোরআন ওয়ালা সবচেয়ে বড় কোরআনওয়ালা হচ্ছে কোরআনের প্রতি আমলকারী কোরআনের এক একটি কথা করো করে করিও না করে না যেখানে বিশ্বাসের কথা বিশ্বাস করে আমলের কথা আমল করে বিরত থাকো বিরত থাকে জি অমা কুমুর রসুল হোক কুমান কোরআনের বাস্তবায়ন যারা করে তারা হচ্ছে আসল কোরআনওয়ালা আর তারপরে কিছু আধা কোরআনওয়ালা কিছু চারানা কোরআনওয়ালা কিছু দুয়ানা কোরআনওয়ালা কিছু ছানা কোরআনওয়ালা বিভিন্ন কোরআনওয়ালা আছে ওদেরকে ওইভাবে আল্লাহ রবুল্লা আলমিন দেবেন যে যেমন কোরআনওয়ালা হবে কোরআনওয়ালাদের জন্য কোরআনে করিম কিয়ামতের দিন কি করবে সুপারিশ করবে এই মর্মে সহি মুসলিমের এটি একটি হাদিস রয়েছে আরো হাদিস রয়েছে নওয়াজ বিন সামান রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত হাদিস রয়েছে সামিত রসুল আল্লাহ একুল বলছেন যে আমি রসুল উল্লাহ বলতে শুনেছি ইউতা ইয়মাল কেয়ামত বিল কোরআন কোরআন কোরআনে করিমকে কিয়ামতের দিন আল্লাহ পাক বিচার দিবসে নিয়ে আসবেন আর কোরআন ওয়ালাদেরকেও নিয়ে আসবে এখানে কোরআন ওয়ালার কথা বলা হয়েছে কোরআন ওয়ালাদেরকেও নিয়ে আসা হবে কারা কোরআন এটাও বলা হয়েছে এখানে স্পষ্ট দুনিয়া যারা কোরআনের প্রতি আমল করত কি করত কোরআন পড়তো বলা হয়নি হ্যাঁ কোরআনের কেরাত করতে বলা হয়নি কোরআনের হাফেজ হইতো বলা হয়নি কি বলা হয়েছে ইয়ামালুনাবিহি তারা আমল করতো বাস্তবায়ন করত কোরআনে করিমের তাদেরকে নিয়ে এরা হচ্ছে কোরআনওয়ালা আহলুল কোরআন সুরাতুল বাকারা তাদের আগে আগে সুরায় বাকারা থাকবে ও আল ইমরান আল ইমরান থাকবে তোহা জানে আন সাহেবে হেমা যারা সুরায় বাকারা বেশি বেশি তেলাওত করেছে সুরে আলে ইমরান তেলাওত করেছে তাদের পক্ষ থেকে এই সুরায় বাকারা সুরায় আল ইমরান আল্লাহর সামনে গিয়ে বাদানুবাদ করবে আল্লাহর সামনে গিয়ে সুপারিশ করবে যে আল্লাহ এই তেলাওতকারীকে এই আমলকারীকে আমি জান্নাতে নিয়ে যাব সুপারিশ করবে করানিকারিমের এই ফজিলত আর একটি হাদিস শুনেন কোরআনে করিমের ফজিল সম্পর্কে এই সুপারিশ সম্পর্কে আব্দে বান্দার জন্য কোরআনও সুপারিশ করবে আর রোজাও সুপারিশ করবে রমজান মাসে কোরআন তেলাওত করবেন কোরআনের তরজমা পড়বেন কোরআন প্রতি বেশি বেশি আমলের চেষ্টা করবেন এবং কোরআনে করিমের প্রতি আমল করে আপনার রমজান মাসের ট্রেনিং হয়ে গেল বাকি এগারো মাসে ওটা চালিয়ে যাবেন কোরআনের তেলাওয়াত শুধু রমজান মাসে সীমিত করে রেখে দিবেন আর বাকি ধুলো জমে যাচ্ছে মুসলিমদের বাড়িতে কোরআনের খোঁজ নিয়ে দেখবেন এগারো মাসে ধুলো জমে আসে কোরআনের ওপর সেলফে রেখেছে বা কোথাও রেখেছে অথবা ওই যে কভারে ভরেছে ভরায় আছে এগারো মাস আবার ওই পহিলা রমজানে গিয়ে খুলবে এদের জন্য ফজিলত না হতো বাগায়রা এদের সম্পর্ক এক মাসের সম্পর্ক শুধু কোরআনের সাথে না সারা জীবনের সম্পর্ক কোরআনে করিমের সাথে হইতে হবে আর সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে যেমন বললাম আমলের সম্পর্ক সে আম রোজাও সুপারিশ করবে আর কোরআনে করিমও সুপারিশ করবে আমল কেয়ামতের দিনে ইয়াকুলুসিয়াম রোজা এসে বলবে এই রব্বে হে আমার রব বিন্নাহারি দিনে এই লোককে আমি পানাহার থেকে বিরত রেখেছি তার মনের কামনা বাসনা যে শারীরিক চাহিদা আছে যৌন চাহিদা আছে তাতে থেকে বিরত রেখেছি সুতরাং আমার সুপারিশ এই লোকের সম্পর্কে কবুল করো ওয়াকুরুল বলবে মানা তহন হে আল্লাহ হে আল্লাহ একে রাত্রে ঘুমাইতে তাহলে আসল সময় হচ্ছে হে সুরাই মুজাম্মের আল্লাহ পাক রাতের তেলাওয়াতের প্রশংসা করেছে পার্থক্য সবার সামনে তেলাওয়াত করছে হইচই হচ্ছে কেউ মোবাইল রিসিভ করছে দশ মিনিট পড়ছেন আবার একটা কল রিসিভ করছেন এইরকম তেলাওয়াত দিয়ে কলবের অবস্থা পরিবর্তন হবে না পরীক্ষা করে দেখবেন ইদির কোরআনও তো তেলাওয়াত করছেন আর টেলিফোনও ধরতে আছেন এদিকেও তাল দিচ্ছেন ওইদিকেও তাল দিচ্ছেন বাচ্চাদের সাথেও তাল দিচ্ছেন সব কিছুতে তাল দিচ্ছেন আর তেলাওয়াতও চলছে এই কোরআন তেলাওয়াত দিয়ে মানুষের অন্তরের অবস্থা পরিবর্তন হয় না আর আমলেও কোনো উন্নতি হয় না যদিও ভাবলেন যে আমি কিছু খতমটা এগিয়ে নিলাম হয়তো হ্যাঁ এক পাড়া পড়ে নিলাম কিন্তু লাভ নেই বাকি নির্জনে পড়েন আপনি দিনে পড়লেও নির্জনে পড়েন আপনার আলাদাই তাসির হবে কোরআন আপনার ওপর রাতের অন্ধকারে পড়েন আপনি আর ওর পৃথকই তাসির প্রতিক্রিয়া রয়েছে কোরআনে কারিমের পরীক্ষা করে দেখেন এগুলি আর এসব কথা কোরআনে হাদিস দ্বারা প্রমাণিত রাতে ঘুম থেকে আমি তাকে বিরত রেখেছি আল্লাহ কোরআন বলবে নিফিয়ে সুতরাং আমার সুপারিশ এই কোরআন তেলাওতকারী যে আমাকে তেলাওত করেছে তার সম্পর্ক কবুল করো ফায়ুসাফান এই কোরআন এবং রোজার সুপারিশ কবুল করা মুসনাদ আহমদের হাদিস এই রমজান মাসের বিশেষ আরেকটি ইবাদত চার নম্বর ইবাদত হচ্ছে দোয়া করা রমজান মাসে রোজার দিন দিনে দোয়া করা যে কোনো সময় সকাল বিকাল দুপুর যে কোনো সময় দোয়া করেন এই মরমে যে হাদিসটি রয়েছে হাদিসটি সহি আর ঠিক ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় ওই হাদিসটি ইবনে মাজায় রয়েছে যে হাদিসটিকে অনেকে জয়ীফ বা দুর্বল বলেছেন আব্দুল্লাহ থেকে বর্ণিত বলছেন রসুল্লাহ সাল্লাম ইন্দা ফিতরে দাওয়াতুন রোজাদারের ইফতারির সময় লাদাওয়াতান এমন দোয়া রয়েছে যেটা মা তোরাদ্দ বা লাতোরাদ্দ সেটা খণ্ডন হয় না বা রেজেক্ট হয় না এই হাদিস ইবিনে মাজাই রয়েছে যেমন বললাম কেউ জয়ী বলেছেন কিন্তু আরেকটি হাদিস রয়েছে যে হাদিসটিকে সহিউল জামাতে আল্লাহ রহমাহুল্লাহ সহি বলেছে তা হচ্ছে সালাস ও দাওয়াতের মুস্তাজাব তিনটি দোয়া মানুষের কবুল হয়ে থাকে দাওয়াত সায়েমে রোজাদারের দোয়া দাওয়াতুল মুসাফিরে মুসাফিরের দোয়া আর দাওয়াতুল ওয়ালেদে পিতা মাতার দোয়া ছেলে মেয়েদের ক্ষেত্রে নেক দোয়া হোক অথবা বদোয়া হোক আর একটি হাদিসে রয়েছে দাওয়াতুল মজলুমে নির্যাতিত অত্যাচারিত ব্যক্তির দোয়া যদি জালেমের ওপর বদ্ধ করে তাহলে দ্রুত কবুল হয়ে যায় আল্লাহ এবং সেই দোয়াকারীর মাঝে কোনো আর পর্দা থাকে না সুতরাং রমজান মাসকে দিন রাতকে দুয়াতে লাগাবেন দিন দুনিয়া সার্বিক কল্যাণ চাইবেন এই জন্য এই রোজার আয়াতগুলির মাঝখানে একটি আয়াত আল্লাহ রাবুল আলমিন দুয়ার কথা বর্ণনা করেছেন ওয়াইজা সাহালাকা ইবাদি ফাইননি বিল এই আয়াতটি আল্লাহ এর মাঝখানে বর্ণনা করেছেন এর দ্বারা বোঝা যায় যে দুয়ার সম্পর্ক কার সাথে রয়েছে রমজানের সাথে রয়েছে দুয়ার সম্পর্ক রমজানের সাথে রয়েছে তারপরে এই আয়াতগুলিতে আল্লাহ কোরআনে করিমের কথা শাহরু রমাদান আল্লাহল কোরআনের কথা উল্লেখ করেছেন তার মানে কোরআনে করিমের সম্পর্ক রমজান মাসের সাথে রয়েছে দুটো বিষয় বিশেষ করে মনে রাখবেন পাঁচ নম্বর রমজান মাসের আমল বিশেষ করে অন্য সময় করা যেতে পারে কিন্তু রমজান মাসের শেষ দশ দিনে পেনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই আমলটি করে সেটা হচ্ছে এতে কাফ মসজিদে অবস্থান করা মসজিদে অবস্থান করা সন্নতি এতে কাপ হচ্ছে দশ দিন একুশ রমজান থেকে শুরু করে সওয়ালের চাঁদ দেখা পর্যন্ত সওয়ালের চাঁদের যখন খবর পেয়ে যাবেন চাঁদ উঠে গেছে তখন আপনার এতে কাপ শেষ নিজ বাড়িতে চলে যাবেন এই দশটি দিন রাত একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক থাকবে দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক আপনার থাকবে না খুব জরুরি কোনো কথা কারো সাথে বলা টেলিফোনে অথবা কেউ সাক্ষাৎ করতে আসলে কথা বলা এই ধরনের কথাগুলি বলবেন একেবারে কথা বলা নিষেধ নয় কিন্তু সারাদিন এতে কাপে শুধু কল রিসিভ করতে আছেন কোথাও জমি জায়গায় কোথায় ব্যবসা বিজনেস কোথায় আমার চাকরি কোথায় কাকে পাঠাইতে হবে কোথায় কাউকে ডাকতে হবে এই রকম করলে এইসব এতে কাপ কোনো এতে কাপ নয় এতে কাপ মানে আল্লাহর সাথে সম্পর্ক নির্জনতায় আর এর মাঝে প্রয়োজনের তাগিদে যেসব কথা আর বিশেষ করে যদি দিনই কথা হয় তাহলে ঠিক আছে চলতে চলতে আপনি মসজিদের মধ্যে চলতে চলতে কথা মসজিদের ভিতরে জিজ্ঞেস করলো একজন আলেম হয়তো এতেকাপ করছেন মাসলার উত্তর দিয়ে দিলেন ইত্যাদি এই ধরনের অথবা পরিবার দেখা করতে আসলো কেমন আছেন ভালো আছেন এইটুকু জিজ্ঞেস করে চলে গেল কোনো বন্ধু বান্ধব দিনী ভাইয়ের সাথে দেখা হলো সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন ঠিক আছে কিন্তু বসে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করছেন এতে অবস্থায় এগুলি কাপ নয় এগুলি আসলে মানুষ বুঝে না এতে কাফের কথাও আল্লাহ রবাহ এই রমজান মাস বা রোজার যে আয়াতগুলি রয়েছে তার একটি আয়াত একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহ রব বর্ণনা করেছেন ওলা তোবাসের হন্না ও তুম আকে ফুনা ফিল্মা সাহায্যে তোমরা স্ত্রীর সংস্পর্শে যেও না স্ত্রীর কাছাকাছি হইও না যখন তোমরা মসজিদে এতে কাফ অবস্থায় থাকবে মসজিদে এতে কাফ অবস্থায় থাকবে তাহলে বুঝা গেল এতে কাপ কোথায় হবে মসজিদে হবে পুরুষদের মসজিদে হবে আর মহিলাদের মশাল্লায় না না এতে কাফ নেই এই বাংলাদেশে শুনছি মহিলারা নাকি নিজের ওই জায় নামাজে বসে বসে ঘরের কোনাতে এতে কাপ করে এটা বিদাতি এতে কাপ এ হচ্ছে বিদাতি এতে কাপ এইরকম ভুল এতে কাপ করবেন না করতে দেবেন না এইরকম এতে কাপ নেই যদি এইরকম এতে কাপ থাকতো তো রাসুল্লাহ বিবিরা আজকালকার মহিলাদের চাইতে অনেক বেশি পর্দানাসীন ছিলেন ছিলেন না নবী মোহাম্মদ রসুল্লাহ জীবদ্দশায় দেখলেন যে নবী সালামের এক স্ত্রী এতেকাপ করার জন্য মসজিদে একদিকে একটা ঘেরা ঘেরেছে পর্দা করেছে তখন আরো বিবিরা ঘেরতে শুরু করেছে আরো বিবিরা ঘেরতে শুরু করেছে আরে সবাই ঘেরা ঘেরি শুরু করেছ নবী সাল বলে যে তুই দেখা দেখি শুরু করে দিয়ে সবারই ওটা ভাঙে তাহলে কি বোঝা গেল থেকে যে নবী সাল্লামের বিবিগণ এতেকাপের জন্য মসজিদে জায়গায় করেছেন এবং পর্দার ব্যবস্থা করেছেন যদি নিরাপত্তা থাকে মহিলা সেকশন থাকে আর মসজিদের ভিতরে ওই রকম মহিলাদের এতেকাপ করা সম্ভব হয় যেমন মসজিদে হারা মসজিদ নবীদ ব্যবস্থা আছে বা সৌদি আরবের মেলা মসজিদে আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে মহিলা সেকশন আছে সেখানে নিরাপদ থাকতে পারবে মহিলা ফিতনা থেকে তাহলে এতেকাপ রয়েছে আর বাড়িতে বসে বসে যেখানে নামাজ পড়ে প্রতিদিন সারা বছর হয়তো ওই জায়গাতে একটা যাই নামাজ নিয়ে এতে কাপ করছে ঘরের কোনাতে এটা বেদাতি এতে কাপ এসব এতে কাপ থেকে বাঁচাবেন আপনাদের মা বোনদেরকে বিদাত করে কাজ হবে না আরো গুমরাহির কাজ হবে জাহান নামে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে ছয় নম্বর এবাদত হচ্ছে বেশি বেশি দান খায়রাত করা সারা বছর দান খায়রাত করবেন কিন্তু রমজান মাসে আরো বেশি দান খায়রাত করবেন আর দান খায়রাত মানে জাকাত বন্টন না আজকালকার মানুষরা মনে করে দান খেরাত মানে কি করা জাকাত বিতরণ ওই রমজান মাস না হলে জাকাত বের করবে না ফিক্স করে এনেছে রমজান মাসে জাকাত আর জাকাত দিয়ে সব কাজ সারবে হ্যাঁ আজকে এক ভাই জিজ্ঞেস করছেন যে আমার গ্রামে এক লোক ওই রকম ওই গ্রামীণ ব্যাংকে সুদের ওপর টাকা নিয়েছিল আর তারপর তার সুদের বোঝা থেকে গেছে ও মরে চলে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গুনার বোঝা নিয়ে এখন ওর বোঝা মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা মাসলা জিজ্ঞেস করেছেন ভালো মানুষ মাসাল্লাহ কিন্তু কথা হচ্ছে যে অধিকাংশ মানুষ এই ধরনের মশলাগুলি কেন জিজ্ঞাসা করছে ওর জাকাতের টাকা দিয়ে কাকে সুদ মুক্ত করবে জাকাতের টাকা দিয়ে আর সুদ মুক্ত করে যে তোবা করবে তাও না আবার সুদ খেতে থাকবে হয়তো আবার সুদ খেতে থাকবে তারপরে যেহেতু তার সাথে রক্তের আত্মীয়তা আছে বা ভালোবাসা আছে ওর একটু হেল্প করার জন্য জাকাত দিয়ে হেল্প জাকাত দিয়ে হেল্প ওর বোন আছে ওকে জাকাত দিবে হ্যাঁ তারপরে ভাই আছে ওকে জাকাত দিবে কাউকে গিফট দিবে তাও জাকাত দেবে এমন কি কাউকে ধার দিয়েছে ও টাকাটা উঠে না টাকাটা উঠে না এ মাসলাও খুব জিজ্ঞাসা করে আজকালকার লোকেরা এত স্বার্থপর হয়েছে আজকাল কি জিজ্ঞেস করে যে শেখ অমুককে ধার দিয়েছিলাম টাকাটা আর দেয় না তো আমি জাকাতে যদি ওইটাকে কাটতি করে দিই বুঝছেন না জাকাতে কেটে নেবে ওর কাছে কাটতে পারছেন না ধরে রাস্তাঘাটে গলায় গামছা দিয়ে আল্লাহর কাছ থেকে কেটে নেবে যে আল্লাহ তোর বান্দাকে ধার দিয়েছিলাম দেয় না তো তোর তুই যে ফরজ করেছিস আমার উপর জাকাত তোর কাছ থেকে ওইটা কেটে নিলাম কেমন সব মুসলিম আজকালকার বুঝতে পারছেন আশ্চর্য হয়ে যাবেন আপনি সুবিধাবাদী জাকাত দিনে ওলার সব সুবিধাবাদী সব সুবিধাবাদী আর তার মধ্যে নয় ছয় করে জাকাত দেয় আজ কেউ মুসলিমরা ঠিকভাবে জাকাত দিলে একজন মুসলিম গরিব থাকবে না একজন মুসলিম বাংলাদেশও গরিব থাকবে না একটা গরিব দেশও গরিব থাকবে না যদি ঠিকভাবে জাকাত দেওয়া হয় এবং ঠিকভাবে যারা জাকাত পাবে তাদেরকে দেওয়া হয় আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে জাকাত দেওয়ারও তৌফিক দান করেন আর দান খেরাতেরও তৌফিক দান করেন রমজান মাস শুধু জাকাতের মাস না জাকাত যখন ফরজ হবে তখন সারা বছর জাকাত দিতে হবে যখন এক বছর হবে তখনই জাকাত দিতে হবে আপনার টাকার ওপর এক বছর বয়স হয়েছে জাকাত দিতে হবে সেটা রমজান হোক আর অন্য কোনো মাস হোক রমজান মাসে বেশি বেশি নিজের ইনকাম করা পয়সা থেকে দান খেরাত করতে হবে এটা হচ্ছে নবী করিম সুন্দর এটি হচ্ছে নবীর আদর্শ এই মর্মে হাদিস শোনাই আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালা বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কানা আজুয়াদ নবী সাল্লাম সবচেয়ে বেশি দানশীল মানুষ ছিলেন সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বড় দানশীল ব্যক্তি কে ছিলেন ওয়াকানা ফের রমাজান আর সবচাইতে বেশি আরো দানশীল হয়ে যেতেন যখন রমজান আস এমনি সারা বছরই দানশীল বড়ই দানশীল কিন্তু রমজান মাস আসলে আরো বেশি দানশীল হয়ে যেতেন হিনায়াল কাহ জিবরিল যখন বিশেষ করে জিবরা আল ইসলাম তার সাথে সাক্ষাৎ করতেন আর গোটা রমজান মাসে যা কিছু নাজেল হয়েছে কোরআন তার মোরাজা রিভাইজ করতেন হ্যাঁ একদিক থেকে শোনাচ্ছেন দর জি শোনাচ্ছেন জিবির আল ইসলাম শুনতেন আর রসুল্লাহ সাল্লাম শোনাতেন রমজান মাসে জিবির আলী সাল্লাম সাক্ষাৎ হলে আরো বেশি দান খায়রাত করতেন তাহলে বোঝা গেল যে মানুষের যখন ভালো অবস্থা হয় তখন আরো দান করা উচিত হ্যাঁ ভালো ইনকাম হয়েছে কি করবেন হ্যাঁ দান খেরাত করবেন রসুলের কাছে জিবরাইল আসছে সম্মান বেশি দানশীল হইত আপনার টাকা পয়সা বেশি হয়েছে বেতন বেড়েছে হ্যাঁ আপনার ভালো একটা ব্যবসাতে ইনকাম হয়েছে বেশি দান খেরাত করেন জি ইত্যাদি ইত্যাদি এইরকমই আপনার একটা খুশির খবর হয়েছে বেশি দান খেরাত করেন যাতে করে অহংকার না চলে আসে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ পাক আপনাকে দিয়েছেন কিছু ওখানে জিবরিল আলাইসালাম ইয়ালকাহুকুল্লাহ ফেরাম রমজান মাসের প্রত্যেক রাতে জিব্রাইল আলী ইসলাম রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ করতে রাতে তাহলে সাক্ষাৎ হতো হাত্তায়ান সালেহ শেষ রমজান পর্যন্ত ইয়ারেজ আলী নবী কোরআন নবী সাল্লাহ নিজে কোরআন পড়ে শুনাইতেন যাতে করে কোনো জায়গায় কম বেশি না থেকে যায় যিনি নিয়ে নেমেছেন আকাশ থেকে তাকে আবার শোনাইতেন উল্লাহ সাল্লাহ মুখস্থ তারপরে শোনাইতেন ফাইজ আল্লাহ জিবরিল আলী ইসলাম জিবর আলী ইসলাম যখন সাক্ষাৎ করতেন রসুল্লাহ সাথে কানা আজুয়াদিল রিহিল মুরসালা রসুল্লাহ কল্যাণের কাজে এত দাতা আর দানশীল হয়ে যেতেন যে দ্রুত বেগী যে বাতাস ঝড় হয় তার চাইতে বেশি দ্রুত বেগী হয়ে যেতেন তিনি দানশীলতায় আর সাদকা খেরাতে সাত নম্বর রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে রোজাদারদের ইফতার করানো সে অভাবী হোক অথবা সুখী হোক ইফতারির জন্য জরুরি নয় যে শুধু গরিব মিসকিনকে ইফতার করাইতে হবে সুখীরা ইফতার করা কিন্তু মুসলিমকে ইফতার করা আজকাল ইফতার পার্টি হয় বড় বড় নেতাদের যেসব ইফতার পার্টি হয় বা পুঁজিপতিদের ইফতার পার্টি হয় ওগুলোতে মমিনের চাইতে কাফেরই বেশি থাকে হ্যাঁ আর মুসলিমের চাইতে মুশরেকই বেশি থাকে নামাজের চাইতে বেনামাজি বেশি থাকে দিনদারের চাইতে বেদিন বেশি থাকে ঠিক না যেমন বিবাহ সাদিতে আজকাল বিবাহ সাদিতে অধিকাংশ মুসলিমদের সৎ লোকের চাইতে অসৎ লোক বেশি থাকে গরিবের চাইতে আমিররা বেশি থাকে হ্যাঁ ধার্মিকের চাইতে বিধর্মী আর বেনামাজি গুলো বেশি থাকে তাকে কি থাকে না এই হচ্ছে আজকালকার দুনিয়ার খাওয়া দাওয়ার দাওয়াত ইফতার পার্টিটাও হইবে তাকুয়া এবং আল্লাহ ভেরুতার ভিত্তিতে এই নয় যে শুধু আমার সাথে খাতির থাকিলে হইল উব্বে নামাজি তারপর রোজা রোজার ইফতারি দাওয়াত আপনার বাড়িতে আর মুশরেক তারপরও বেদাতি তারপরও কার ওর সাথে আপনার স্বার্থ জড়িত আছে ওর বাড়িতে ইফতারি খেয়েছি সেই জন্য ওকে খাইতে হবে ও আমাকে হোটেলে ফাইভ স্টার হোটেলে ইফতারির দাওয়াত দিয়েছে সেজন্য আমাকে ফাইভ স্টার হোটেলে ইফতারির দাওয়াত দিতে হবে আরে গরিব তো আপনাকে ফাইভ স্টার দাওয়াত দিতে পারবে না হ্যাঁ সেজন্য গরিবকে দাওয়াত দেন না আর গরিবকে দাওয়াত দিলেও নিচে ফুটপাতে বসাবে আর ধনীগুলোকে চার টেবিলে বসাবে বেদিন লোকদের দাওয়াত জি এগুলো মুসলিমদের দাওয়াত নাই রোজাদারকে ইফতার করাবে যত লোককে ইফতার করাবে এক এক রোজার সমান নেকি পাওয়া যাবে মানফাত্তার সাহেবান রসুল্লাহ বলছেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে কান আলহমিসাল আজরেহি রোজাদারের সমান নেকি পাবে গাইর আন্নায়ন কুসুমিন আজরি সাহেব সাহেব রোজাদারের নেকি কমিয়ে নয় যে ওর নেকি কমে যাবে আমাদের মূর্খ সমাজে ছোটকালে শুনতাম রোজা ইফতার করলে রোজা ইফতারি দাওয়াত দিলে ইফতার করতে যেত না যে কি ব্যাপার ইফতারিক যাবে না বলছে না রোজার নাকি নিয়ে নিবে রোজার নাকি নিয়ে নিবে চোখে দেখেছি রোজা ইফতার করতে গেছে কিন্তু একটু ওই কাগজে করে একটু পুড়িয়ে করে কাগজে কোন একটা ইফতারি নিয়ে গেছে তারপরে যার বাড়ি খাচ্ছে ওটা খাওয়ার আগে ওইটা খেয়ে নিজের বাড়িটা খেয়ে ইফতার করছে খেজুর তো আমলে ছিল না একটু কিছু নিয়ে গেছে বাড়ি থেকে কিছু হয়তো হ্যাঁ কচড়ি মচড়ি সব নিয়ে গেছে যা যা কিছু নিয়ে যায় ওইটা খেয়ে যে চোখে দেখা চোটকালে বলছি দশ বছর বারো বছর বয়সে এসব গ্রামের মূর্খ মুসলিমরা করতে কেন বলছে যাতে করে আমার রোজার নিকিটা না নিয়ে নেই আমার বাড়িটা খেফতার করলাম আর বাকি পেট ভরলাম ওর খানা খেয়ে আউজবিল্লা যে হালত মূর্খতার শেষ না মুসলিম সমাজে না আপনার নেকি কমানো হবে না আপনাকে দাওয়াত দিয়েছে আপনি দাওয়াত কবুল করুন যদি সেখানে কোনো পাপ না হয় হ্যাঁ সেখানে যদি পাপ হয় তাহলে যাবেন না মহিলা বসে আছে আর পুরুষ বসে আছে মাসাল্লাহ ইসলামের প্রবক্তা ইসলামী দলের নেতা আর পাশে মহিলাকে ইফতার পার্টি করছে এইরকম ইফতার পার্টিতে যাওয়া যাইজ নয় এইরকম ইফতার পার্টিতে যেখানে পাপ হয় সেখানে যাওয়া যাইজ নয় এরকম বিয়ের অলিমার দাওয়াতে যদি সেখানে গোনা হয় ঢোলডাক হচ্ছে ভিডিও ক্যামেরা হচ্ছে মহিলা পুরুষ একসাথে খাওয়া দাওয়া করছে এরকম দাওয়াতে যাওয়া হারাম এরকম দাওয়াতে যাওয়া হারাম একমাত্র ওই ব্যক্তি যাবে যেখানে গিয়ে অন্যায় কাজে বাধা দিতে পারে যদি বাধা দিতে পারে তো যান আর বোবা শয়তানের মতো যদি বসে থাকতে হয় তাহলে সেখানে যাবেন না আপনি সে সে মাহফিল বর্জন করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে হেদায়ত রাখেন তিরমিজের হাদিস মাজার হাদিস রোজা ইফতারির বড়ই স্বভাব রয়েছে রমজান মাসে আট নম্বরের নেকামল হচ্ছে উমরা করা যারা সৌদি আরব আছেন বিশেষ করে সহজ উমরা করতে পারবেন আর ফ্রি ধান্দাতে থাকবেন না কোথা থেকে ফ্রি পাওয়া যায় পাঁচ হাজার রিয়াল বেতন তারপরে ফ্রি পাওয়া যায় কিনা খোঁজ করছে খোবার একটা খোঁজ করছে ওখানে পাওয়া গেল না রাকাই খোঁজ করছে হ্যাঁ না হয় দাম্মাম সেন্টারে খোঁজ করছে কোথা থেকে না ফ্রি পাওয়া যায় ফ্রি একশো টাকা দিয়ে ওমরা যাবে আর তারপরে ফ্রি আরে আল্লাহর রাস্তা একটু বেশি খরচ করে আরো দু চারজনকে আপনি করান গরিবগুলোকে যাদের বেতন কম বা পয়সা নেই ওমরা যেতে তাদেরকে উৎসাহিত করেন নিজের পয়সায় তোমরা করান আপনিও যান নিজের পয়সার অন্যদেরকে ওমরা নিয়ে যান শুধু ফিরি ধান্দায় থাকছেন এখানে তো ক্লাস শেষ কেউ আগ্রহ করলেন না আর ফ্রি দিয়ে দিল সেটা আলাদা কথা আপনার লোভ নাই কিন্তু দিয়ে দিল কেউ সেটা আলাদা কথা কিন্তু যখন যখন ফ্রি পাবো যাবো আর না হলে যাবো না গত রমজান খবর বলছি কিছু লোক ফ্রি উমরা রমজান মাসে তিনবার করে করেছে শুধু ফ্রি পেয়েছে সেজন্য যদি নিজের পয়সা দিয়ে করতো একবারও করতো না সত্য কথা বলছি জি হ্যাঁ তো এইরকম ওমরা করবেন না ওমরা করবেন সব আমল এখলাসের আল্লাহ জানছেন আপনি কি অন্তর নিয়ে উমরাটা করছেন ফিরির অন্তর নিয়ে না আপনি পয়সা খরচ করে এ উমরা করছেন কি অন্তর কি এখলাসের সাথে করছেন সব আল্লাহ খবর রাখছেন আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ হাদিস রয়েছে তাকজি হাজ্জাতান হাজ্জাতান মাই রমজান মাসে কেউ উমরা করলে এক সমান পাবে অথবা আমার সাথে এক সমান পাবে রাসুল্লাহ এক হজ করলে যেমন নেকি পাওয়া যায় সেই রকম হজের নেকি পাবে এই হাদিস সহি বুখারিতে রয়েছে নয় নম্বরের নেক আমল কদরের রাত যে কদর রাত সম্পর্কে আমাদের ইফতার ক্যাম্পে আরো বিস্তারিত শুনবে লাইলাতুল কাদের খৈরম মিন আলফে শাহর আল্লাহ কোরআন সুরে কদর আয়াত নম্বর তিনের এর করেছেন কদর রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাস হাজার মাসে কত হয় জানেন কত বছর হয় তেরাশি বছর চার মাস তাহলে এই পাঁচটি বেজর রাত যদি এবাদত বন্দিগিতে জাগতে পারেন গল্প করে নয় আড্ডা দিয়ে না যে কিছুক্ষণ মার্কেটে ঘুরলাম কিছুক্ষণ বন্ধু বান্ধবের রুমে গেলাম কিছুদিন চাপা কিছুক্ষণ চাপানি করলাম কিছুক্ষণ দেশে ফ্রি তো আজকাল নেট ফ্রি টেলিফোন করলাম কিছু চ্যাটিং করলাম ফেসবুকে কিছু হোয়াটসঅ্যাপে আর এই করে এসে মসজিদে এসে আধা ঘন্টা কিয়ামুল্লাইল পড়ে নিলাম আর হচ্ছে কদার করে নিলাম এইরকম সবই কাদার আল্লাহ চেয়েছেন নাকি গোটা রাত এবাদতবন্দি করতে হবে এবাদতবন্দি কি করেন আল্লাহর হস্তে তো এবাদত বন্দিকে যদি কদর রাত কাটান তাহলে তেরাশি বছর চার মাসের চাইতে উত্তম একটা লোক তেরাশি বছর বাঁচবে কিনা কোনো ঠিক নেই বরং অধিকাংশ লোকই আমরা হয়তো আশি নব্বই তেরাশি বছর বাঁচবো না আর একটা কদরের রাত যদি আপনি ঠিক করে এই পাঁচটা যদি ঠিক রাখেন এবাদত বন্দীর মাধ্যমে তাহলে পাবেন অবশ্যই পাবেন তাহলে আপনার প্রতি রমজানে কতটা হইল একজন মানুষের আয়ুর চাইতে বেশি নফল ইবাদত বন্দী হইল আল্লাহ পাকরব্বল যেন লাইলাতুল কদর আমাদেরকে হাসিল করা তৌফিক দান করেন নবী মোহাম্মদ রসুল বলছেন অমন কামা লাইলাতুল ইমান ওয়াহতে সাবান গফির আল্লাহ মা তাকাদ্দামিন জামি কেউ যদি কদর রাতে আল্লাহর প্রতি ইমান রেখে এবং নেকির আশায় এবাদত বন্দি করে কেয়াম করে তার রাত জেগে এবাদত করতে হবে কেয়াম দাঁড়িয়ে নামাজ পড়তে হবে রুকু করতে হবে সেজদায় পড়ে থাকতে হবে দোয়া করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে ইত্যাদি ইত্যাদি নেক আমলের মাধ্যমে রাতটি কাটাইতে হবে তাহলে অতীতের সমস্ত গুনা মাফ করে দেওয়া হবে ইনশা আল্লাহ সহি বুখারির হাদিস দশ নম্বরের এবাদত বন্দী হচ্ছে এই শেষ দশকের যতগুলি বেজোড় আর জোড় রাত রয়েছে এগুলিতে কঠোর পরিশ্রম করা শুধু এবাদত নয় কঠোর পরিশ্রম করে এবাদত করা নবী মোহাম্মদ রসুল্লাহ মুসলিম হাদিস রয়েছে কানা রসুল্লাহ ইয়াজতাহেদু ফিল আশরিল আওয়াখিরে মালা ইয়াজতাহেদু ফি গাইরিহি রসুল্লাহ শেষ দশ দিনে এত বেশি কঠোর পরিশ্রম করতেন যা সারা বছর করতেন না সারা বছরে এত মেহনত পরিশ্রম করতেন না এবাদত বন্দীগীতে যত এবাদত বন্দীগীতে মেহনত পরিশ্রম করতেন আল্লাহ ফাকরাবুল আল যেন আমাদেরকে মেহনত পরিশ্রম করার তৌফিক দান করে রমজান মাসে এগারো নম্বরে এবাদত বন্দীগী সংক্ষেপে বলছি তবা ইস্তেকফার করা আল্লাহ পাক যেন সবসময় তবে ইস্তেকফারকের আমাদেরকে নিজের আমল নামাকে আপডেট করে রাখা তৌফিক দান করেন আমাদের সমস্ত গুনাকে আল্লাহ পাক মোচন করেন এবং সংশোধনের জীবন গড়ার যেন তৌফিক দান করেন পাকমুক্ত হওয়ার তৌফিক দান করেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তৌফিক দান করেন বারো নম্বরে এবাদত রমজান মাসের সমাপ্তিতে রয়েছে সেটা জাকাতুল ফিতর বা ফিতরা বা সাদাকাতুল ফিতর আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে সমস্ত ফরজ নফল এবাদত বন্দিগী যা আলোচনা করলাম আলোচনার বাইরে যা কিছু থাকলো কিন্তু সেগুলি করা সম্ভব একজন মমিনের জন্য আল্লাহ পাক সবগুলি নেক আমলে আমাদেরকে অংশ নেওয়ার বেশি বেশি তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলম অতীতের গুনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ পাক আমাদের মাতা পিতাকে যেন মাফ করে দেন আমাদের পূর্বপুরুষ যারা মমিন মমিনা তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন তাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন রব্বানা ফিল্লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله